দিনের তরে মনোধন তাই দেখে আজ জালিম শাহির মসনদে উঠল কম্পন বিলিয়ে দিল দিনের তরে মনোধন তাই দেখে আজ জালিম শাহির মসনদে উঠল কম্পন সামা বিলিয়ে দিল দিনের তরে মনোধন তাই দেখে আর জালিম শাহীর মসনদে উঠল কম্পন উসামা যদি পারে বিলিয়ে দিতে সব কিছু দিনের খাতিরে উসামা যদি পারে বিলিয়ে দিতে সব কিছু দিনের খাতিরে যত সবিলাসিতা দিন কাটায় পাহাড়ের গুহাতে করে যত সবিলাসিতা দিন কাটায় পাহাড়ের গুহাতে উসামা যদি পারে বিলিয়ে দিতে সব কিছু দিনের খাতিরে ত্যাগ করে যত সবিলাসিতা দিন যদি পারে আমরা কেন পারবো না শেখ সামা বিলিয়ে দিল দিনের তরে মনধন তাই দেখে আর জালিম শাহীর মসনদে উঠলো কম্পন শেখ সামা বিলিয়ে দিল দিনের তরে মনধন তাই দেখে আর জালিম শাহীর মসনদে উঠল কম্পন উসামা নামটি যদিও ছোট শুনে বাতিলের কাপে রে উসামা নামটি যদিও ছোট শুনে বাতিলের হৃদ কাপেরে মজলুমের চিন্তায় নাই তার তাই লড়ে জালিমের সাথে রে মজলুমের চিন্তায় নাই তারনি তাই লড়ে জালি মের সাথে রে উসামা নামটি যদিও ছোট শুনে বাতিলে হৃদ কাপে রে মজলুমের চিন্তায় নাই তারনি তাই লড়ে জালি জালিমের সাথে রে তিনি যদি লড়ে আমরা কেন লড়বো না শেখ সামা বিলিয়ে দিল দিনে তরে মনোধন তাই দেখে জালিম শাহীর মসনদে উঠল কম্পন শেখ সামা বিলিয়ে দিল দিনের তরে মনোধন তাই দেখে জালিম শাহীর মসনদে উঠল কম্পন তাই দেখে জালিম মসনদে উঠল কম্পন তাই দেখে আজ জালিম শাহির মসনদে উঠল কম্পন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء মানুষ মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে সকলেই বাধ্য কিন্তু সে মরণের উপকরণ যদি হয় জিহাদের ময়দানের একটি বুলেট তাহলেই তো পাওয়া যায় কাঙ্ক্ষিত সফলতা যাওয়া যায় চিরসুখের আবাসন জান্নাতে একটি